আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসাবিহি ওমান ওয়ালা আম্মাবাদ প্রিয় দর্শক নিশ্চয়ই আপনার সকলে ভালো আছেন মহান আল্লাহ সুবহান ওয়া তালা আমাদের সকলকে রাখুন শান্তি এবং সুস্থতায় মহান আল্লাহ সুবহানুয়াতালা আমাদের প্রত্যেককে ইমান এবং ইসলামের দৌলত দিয়ে মহান আল্লাহ সুবহানুয়াতালা আমাদেরকে সৌভাগ্যমণ্ডিত করুন সেই প্রত্যাশা আল্লাহ সুবহানুয়াতালার কাছে রেখে আজকে আমরা আপনাদেরকে যে আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি তা হচ্ছে শিশুদেরকে সোনালী শিশুদেরকে যদি আমরা শাসন করতেই হয় কখনো তাহলে কিভাবে শাসন করব সে আলোচনায় আমরা বলেছিলাম যে সোনালী শিশুদেরকে শাসন করতে হলে আমাদেরকে কয়েকটি মূল স্তম্ভ এবং স্তম্ভগুলোর অধীনে কিছু মূলনীতি সামনে রেখে সেই কার্যটি সুচারুরূপে সম্পাদন করতে হবে প্রথমত বলেছিলাম তাদেরকে শাসন করা খুবই জরুরি শাসন করতেই হবে কারণ এখানে মনুষ্য শয়তান রয়েছে রয়েছে জিন শয়তান রয়েছে পারিপার্শ্বিকতা রয়েছে সমাজে বহু ইভিল অ্যান্ড ব্যাড এলিমেন্টস এগুলো তাদেরকে আল্লাহ সুবহানুয়া তার দিন থেকে সহজ সরল সঠিক পথ থেকে পিতামাতার বাধ্যতা থেকে তাদেরকে হয়তো বা অবাধ্যতায় নিয়ে যেতে পারে সেই জন্য আল্লাহ সুবহানুয়া পথে তাদেরকে রাখতে পিতামাতার প্রতি অনুগত এবং অনুগ্রহশীল রাখতে আমাদেরকে কখনো কখনো শাসনের পদ্ধতি গ্রহণ করতে হয় কখনো কখনো শাসনের আশ্রয় নিতে হয় সে শাসনের ক্ষেত্রে দ্বিতীয়ত আমাদেরকে যে মূলনীতি আমরা আলোচনা করেছিলাম তা হচ্ছে যে শাসনের ক্ষেত্রে আমাদেরকে প্রথমত দেখতে হবে যে তারা যদি কোনো ভুল ত্রুটি করে সেটি কি কারণে করেছে সেটি যদি তারা কখনো জ্ঞানগত বা জ্ঞানের অপর্য অপর্যাপ্ততার কারণে করে থাকে তাহলে সেটা সমাধান করতে হবে জ্ঞানের পর্যাপ্ত সরবরাহ করার মাধ্যমে যদি আমরা দেখি যে তারা ওই কাজটি বা কোনো একটি বিষয় করতে গিয়ে তারা ত্রুটি করেছে কাজটি সম্পাদন করার ক্ষেত্রে তাহলে বুঝতে হবে যে কাজ সম্পাদনের ক্ষেত্রে যে পদ্ধতি তার জানার কথা সেই পদ্ধতিটা হয়তো বা তার পরিপূর্ণভাবে জানা নেই আমরা তাদেরকে সেভাবে হয়তো বা জানাতে পারিনি অথবা কখনো কখনো তার মধ্যে একটি বিদ্রোহী মানসিকতা অবাধ্য হওয়ার একটি চরম মানসিকতা হয়তো বা ডেভেলপ করতে পারে যে কোনো কারণেই হোক না কেন সে মানসিকতা দূর করার জন্য আমাদেরকে কিছু পদ্ধতি গ্রহণ করতে হয় শাসনগত পদ্ধতি সেই পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব এবং সেই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে অবশ্যই অবশ্যই তা করতে হবে খুবই তা করতে হবে আমাদেরকে খুবই বিচক্ষণার সাথে এবং খুব ধীরে স্থিরতার সাথে সেই কাজটি আমাদেরকে সম্পাদন করতে হবে তো ধীর স্থিরতার সাথে আমরা সেই কাজটি সম্পাদন করার জন্য আমাদেরকে তাহলে কি মূলনীতি গ্রহণ করতে হবে প্রথমত যে মূলনীতি সেই মূলনীতি হচ্ছে যে আমরা শিশুদেরকে শাসন যদি করতে হয় এবং সেটি যদি ব্যাত বা কোনো লাঠি বা ইত্যাদি দিয়ে শাসন করতে হয় তাহলে এটিকে শুধুমাত্র ঘরে বা আমাদের আমাদের সেই যেখানে আমরা শিশুদেরকে লালন করছি বা যেখানে তাদের সাথে আমাদের বিহেভ এবং মহামালাতগুলো হচ্ছে তাদের সাথে আমাদের ট্রানজেকশন আলাপ আলোচনা কাজকর্ম কথাবার্তা হচ্ছে সেই জায়গায় কোথাও একটি ব্যাত বা এই জাতীয় কোনো একটি জিনিস শাসনের কোনো দ্বন্দ্ব সেখানে ঝুলিয়ে রাখা টানিয়ে রাখা বা সেখানে প্রদর্শিত করে রাখা এটি হচ্ছে প্রথম কাজ তার মানে হচ্ছে যেমন ধরুন আপনি শিশুকে শাসন করতে চান যেটি দিয়ে শাসন করছে মানে শাসনের দণ্ডর কথা বলছি সেটি ঘরের কোথাও প্রত্যক্ষভাবে আপনি সেটিকে ঝুলিয়ে রাখবেন যাতে শিশু যখনই সেই স্থান দিয়ে আসা যাওয়া করে তখন সে সেটি দেখবে এবং তার মনে পড়ে যাবে যদি আমি কখনো ভুল করি এবং এই ভুলটি যদি ইচ্ছাকৃত হয় অন্যায় করে হয় বিদ্রোহর তাগিদে হয় অবাধ্য হওয়ার জন্যই অবাধ্য হওয়া হয় তাহলে নিশ্চয়ই এটি দিয়ে আমাকে শাসন করা হবে আমরা দেখি যে অধিকাংশ শিশুই তারা কিন্তু বেত অথবা দণ্ড লাঠি ইত্যাদি দেখে কিন্তু তারা ঠিক হয়ে যায় তাদের মধ্যে যে বিদ্রোহ করার যে মানসিকতা এটি তাদের থেকে দূরভূত করে দেয় শুধুমাত্র এই বেত প্রদর্শন অথবা দণ্ড প্রদর্শন এর বাহিরে এর বেশি আমাদেরকে যেতে হয় না এই জন্য ইমাম বুখারি রহমান তার আল আদাব আল মুফরাদ গ্রন্থে ইবনে আব্বাস রদি আল্লাহ তাল থেকে একটি হাজির মনে করেছেন সুনাম বলেছেন যে ইন্না নবী সাল্লাহ আলাইসালাম আমার বিতালিকি সৌতি ফিল বাইতি রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বাড়িতে বাড়িতে লাঠি বা বা বেত এটিকে ঝুলিয়ে টানিয়ে টাঙ্গিয়ে রাখার জন্য তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এটি আমরা যদি if we happen to discipline our children chastise them punish them for any any any fault or any uh, inefficiency, any adequacy তখন আমাদেরকে শুধুমাত্র displaying this in front of them is enough সেটি তাদের জন্য যথেষ্ট হবে আমরা আব্দুর রাজ্জাককে তার গ্রন্থে এবং তাবারানি তার গ্রন্থে ইবনে আব্বাস সদি আল্লাহ তালন থেকে আরেকটি হাজির বর্ণনা করেছেন রসুলাম বলেছেন আল্লি কুসৌতা হাইসু ইয়ারাহু আহলুল বাইতি ফে ইন্নাহু আদাবুল্লাহম যে তোমাদের পরিবারের সদস্য অর্থাৎ তোমাদের সন্তানদের জন্য তোমরা তোমাদের লাঠি তোমাদের শাসনের দণ্ডকে ঝুলিয়ে রাখো কারণ এটি তাদেরকে নিশ্চয়ই শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য খুবই উপযোগী এটি শিষ্টাচার তাদেরকে শিক্ষা দেবে এতেই তারা বুঝতে পারবে যে দিস দণ্ড এই লাঠিটি বা এই বেদটি ব্যবহৃত হবে যদি আমি কোনোভাবে ডেভিয়েশন করি হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মোয়াজ ইবনে জবাল আল্লাহ তালা আনহুকে তিনি উপদেশ দিয়েছেন যেটা ইমাম আহমদ ইবনে মাজা আল বখারি তার আল আদাব আল মুফরদ গ্রন্থে উল্লেখ করেছেন ইসলাম বলেছেন ওয়ালা তারফা আনহুম আসোয়াকা আদাবান যে তাদেরকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তুমি তোমার তুমি তোমার শাস্তির দণ্ডকে ছেড়ে দিও না শাস্তির দণ্ডকে ছেড়ে দেওয়া বা তাকে টেক করা প্রত্যাখ্যান করা তাকে একেবারেই ইগনোর করা এটি তুমি করো না কারণ আমাদেরকে কখনো কখনো হয়তোবা শাসনের ক্ষেত্রে এটিকে ব্যবহার করতে হয় অন্য বহু হাদিসের ক্ষেত্রে আছে তো তাহলে প্রথম যে কাজটি আমাদের তা হচ্ছে বাসায় কোথাও না কোথাও যদি আমরা মনে করি যে আমাদের শিশুদের মাঝে এরকম কোনো প্রবণতা ডেভেলপ করেছে যে কোনো কারণে হোক না কেন তাহলে তাকে তার ইচ্ছাকৃত অপরাধ ইচ্ছাকৃত ত্রুটি এবং অবাধ্যতা বা বিদ্রোহ সাধন থেকে বিরত রাখার জন্য ঘরের কোনায় কোথাও লাঠি বা বেত বা এরকম শাস্তির দণ্ডকে ঝুলিয়ে রাখা এটি প্রথম কাজ এই কাজটি যদি এটি যদি কোনোভাবে এটি যদি কোনোভাবে কাজে না লাগে অর্থাৎ এটিকে তাকে কারেক্ট করতে তাকে রিফর্ম করতে রেকটিফাই করতে তাকে বা ডিসিপ্লিনে নিয়ে আসতে যদি কার্যকরী ভূমিকা না পালন করে তাহলে দ্বিতীয়ত আমাদেরকে যে কাজটি করতে হয় সেটি হচ্ছে প্রথমত তাহলে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট আমরা যেটা বুঝতে পারলাম তার সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট অর্থাৎ তাকে মানসিকভাবে কিছুটা কিছুটা তাকে সন্ত্রস্ত করা মানসিকভাবে কিছুটা তাকে ভয় দেখানো যে এই কাজটি করা যাবে না দ্বিতীয়ত হচ্ছে এটি কিন্তু sort of just sending or giving them some sort of message দুই নম্বর হচ্ছে তাদেরকে ফিজিক্যাল এবার চেস্টাইজমেন্ট ফিজিক্যাল ফিজিক্যালি তাদেরকে ডিসিপ্লিনে নিয়ে আসা বা কারেক্ট কারেকশন বা রেকটিফাই করা তো ফিজিক্যালি বা শারীরিকভাবে তাদেরকে কীভাবে আমরা রেকটিফাই করবো রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম এক্ষেত্রে আমাদেরকে স্পষ্ট করে তিনি তার পথ দেখিয়ে দিয়েছেন তিনি এমন একটি কাজ করিয়েছেন এবং করে তিনি আমাদেরকে দেখালেন যে কীভাবে শিশুদেরকে সেই পথে নিয়ে আসতে হয় ইমাম নবী রহমুল্লাহ তারা আল আজকার গ্রন্থে তিনি বলেছেন যে রবাইনা ফি কিতাবি ইবনে সিন্নি আন আবদুল্লাহ ইবনে বসর আল মাজিনি আসহাবি রাজি আল্লাহ তালানহু তিনি বলছেন যে আমরা ইবনু সিন্নি আর এর গ্রন্থে আবদুল্লাহ ইবন বসর আল মাজিনি রাজি আল্লাহ তালানহু থেকে দেখছি যে তিনি বলছেন আবদুল্লাহ ইবনে বসর আল মাজিনী আসহাবি রাজি আল্লাহ তিনি বলছেন যে আমার মা আমাকে রাসুল্লাহ সাল আলিয়া কাছে এক থোক আঙ্গুর নিয়ে পাঠালেন যাতে আমি রাসুসলামকে সে আঙ্গুরগুলো দিয়ে দিই ফাকাল তু মিনহু কাবলা ই ইয়াহু আমি রাসুসলামের কাছে সেগুলো নিয়ে পৌঁছার পূর্বে আমি সেখান থেকে কিছু খেয়ে ফেললাম যখন আমি রাসুলামের কাছে গেলাম রাসুল্লাহ সাল্লাহাম বুঝতে পারলেন যে আমি সেখান থেকে কিছু খেয়ে ফেলেছি তখন তিনি আখাজাবি উজুনি তিনি আমার কানে ধরলেন ওয়াকল এবং বললেন ইয়া গোদার হে তুমি তো এখান থেকে খেয়ে ফেলেছো দুষ্ট হে দুষ্ট দুষ্ট তুমি এখান থেকে খেয়ে ফেলেছো এইভাবে রসুলাম তার কানে আলতো করে তার কানে ধরলেন এটা sort of physical punishment physical chastisement এটা এক ধরনের শারীরিক শাস্তির মতো করে রাসুল খুব আদর করে তিনি তো কাউকে কখনোই আঘাত করেছেন এরকম কোনো প্রমাণ নেই শিশুকে তো এটা সম একেবারে চিন্তায়ও আসে না কল্পনায়ও আসে না তারপরে তিনি আমাদেরকে দেখালেন যে কখনো যদি শাসন করতে হয় তাহলে কীভাবে শাসন করতে হয় তিনি তার কানে ধরে আমরাও তো অনেক সময় দুষ্টমি করে কাউকে কেউ দুষ্টমি করলে তার কানে ধরে বলি যে দুষ্ট দুষ্ট কোথাকার কেন তুমি দুষ্টমি করেছো এভাবে রাসুল্লাহ সাল্লাহ আসলাম দেখালেন আপনার সন্তানকে বা আপনি যাদের দায়িত্বশীল তাদেরকে যদি আপনি কখনো শাসন করতে হয় তাহলে দ্বিতীয়ত আপনি যদি করতে পারেন তা হচ্ছে কখনো তার কানে ধরা বা তার কানে ধরে বোঝানো যে সে একটু কানে হয়তো সামান্য পরিমাণে একটু ব্যথা পেল বা অনুভব করলো যে ব্যথা তখন সে বুঝতে পারলো যে না এভাবে আমি যদি অপরাধ করি তাহলে আমাকে শাস্তি পেতে হবে এটি হচ্ছে দ্বিতীয় কাজ দ্বিতীয়ত আমাদেরকে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট থেকে এবার আমরা physical very insignificant very normal physical ট্রিটমেন্টে আমাদেরকে আসতে হয় তিন নম্বরে যেটি এবং এইটি নিয়ে মূলত আমাদের আলোচনা এবং এরই ব্যাপক পরিমাণ ব্যত্যয় ডেভিয়েশন আমরা সমাজে দেখে থাকি তা হচ্ছে আমরা তাকে শারীরিকভাবে শাস্তির বিষয় এখানে এসেছে আমরা যদি প্রথম দুটো যদি কাজ না করে তাহলে তৃতীয়ত এই পদ্ধতি আমাদেরকে গ্রহণ করতে হয় কারণ হচ্ছে আজকে আপনারা দেখবেন সমাজে প্রচুর ছেলে মেয়ে তারা উচ্ছন্নে যাচ্ছে তারা ওয়ে ওয়ার্ড তারা ধ্বংস হয়ে যাচ্ছে তারা এতটা অবাধ্য হচ্ছে তারা সমাজে এতটা অপরাধ প্রবণ হচ্ছে তাদেরকে আমরা ড্রাগ এডিক্টেড অর্থাৎ তাদেরকে মাদকাসক্ত দেখি তাদেরকে বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা জুভেনাইল ভায়োলেন্স হিসেবে আমরা দেখি যে কিশোর কিশোরীদের অপরাধ প্রবণতা সারা পৃথিবীতে এতটা ব্যাপক আকার ধারণ করেছে শিশু কিশোরদের অপরাধ প্রবণতা এগুলো আমরা ইভ টিজিং এবং দেখি যে বিভিন্ন জায়গায় মেয়েদেরকে বা উস্কানি দেয়া এবং আরও অন্য ধরনের বহু ধরনের অপরাধ প্রবণতা আমরা সমাজে দেখতে পাই যেগুলো এই কিশোর কিশোরীদের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে তো এগুলো থেকে যদি আমরা তাদেরকে বিরত রাখতে হয় আমাদের এই সভ্যতাকে যদি আমরা ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হয় আমাদের পরবর্তী প্রজন্মকে যদি আমাদের রক্ষা করতে হয় তাহলে অবশ্যই এই শাসনকে ইগনোর করার কোনো সুযোগ নেই কারণ রাসুল্লাহ সাল আলী আসালাম who was the best scientist was the best upkeeper of the children best philosopher on earth তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন শিশুদেরকে শাসনের পদ্ধতি রাসুল্লাহ সাল আলী ইসলাম আমাদেরকে বললেন যে প্রথম দুটো পদ্ধতি যদি কাজে না আসে তাহলে তৃতীয় পদ্ধতিটি আমাদেরকে গ্রহণ করতে হয় তৃতীয় পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে নিশ্চয়ই আমাদেরকে মনে রাখতে হবে কিছু সূত্র কিছু ফর্মুলা কিছু দওয়াবিদ কিছু কওয়ায়দ আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হয় এটা without without any principle without any fundamental process and procedures এটা কখনো হতে পারে না নিশ্চয়ই তার জন্য একটা ব্যাপক পরিমাণ একটা কমপ্রেহেন্সিভ একটা ব্লু প্রিন্ট একটা ওয়েল রাখ রেকর্ডেড একটা পন্থা সেখানে রাসুল্লাহ সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন অতএব সেটিকে আমাদেরকে খুবই সূক্ষ্মভাবে খুবই সুচিন্তিতভাবে খুবই প্রাজ্ঞতার সাথে সেটি আমাদেরকে পালন করতে হবে এই নীতিমালাগুলোকে বা এই এই মূল নীতিগুলোকে সামনে রেখে আমাদেরকে সেই কাজটি করতে হবে তাহলে তৃতীয় আমরা হালত বা মার হালা তৃতীয় হালার কথা বললাম তৃতীয় হালা হলো যে আমরা এই শিশুদেরকে শাসন করব এই শাসনটা এবার ফিজিক্যাল বা শারীরিক শাস্তির মাধ্যমে এই শাস্তিটি কতগুলো কায়দা কতগুলো মূলনীতির উপর নির্ভরশীল প্রথমত হচ্ছে যে আমরা তাদের বয়স দশ এবং অন্য একটা বর্ণনায় ১৩ বছরের আগে কখনো তাদের হাত গায়ে হাত তোলা যাবে না গায়ে হাত তোলা কতটুকু যাবে সেটা একটা ডিফারেন্ট আলোচনা সে আলোচনা নিশ্চয়ই আমরা পরবর্তী পর্বে করব কিন্তু তার আগে আমরা বলছিলাম যে দশ বছরের আগে অর্থাৎ একটা বয়সের ব্যারিয়ার ইসলাম নির্ধারণ করে দিয়েছেন যে এতটুকু বয়সের আগে শিশুদেরকে শাসন মানে ফিজিক্যালি শারীরিকভাবে তাকে আপনি শাস্তি প্রদান করতে পারবেন না আমরা সেই হাদিসটি যেটা ইমাম আবু রহমাউল্লাহ একটা হাসান সনদে বর্ণনা করেছেন রসুলাম বলেছেন মুরু আউলাদুম বিসলাত ওয়াহুম আবনা উসাবিন ওয়াজরিবুহুম আলাইহা হুম আবনা আশরিন তোমরা তোমাদের সন্তানদেরকে তা তাদেরকে নির্দেশ দাও সালাতের ব্যাপারে যখন তাদের বয়স সাত সালাতের ব্যাপারে শাসন করো যখন তাদের বয়স দশ তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে তাদেরকে ওয়াদরিবুহুম আলাইহা তাদেরকে প্রহার করো তাদেরকে শারীরিকভাবে শাসন করো এই শারীরিক শাসন এটি শুরু হয় দশ বছর এর পর তার আগে নয় এবং দেখুন দশ বছরের ব্যাপারে দশ বছর এর ক্ষেত্রে কোন অনুশাসনের ব্যাপারে এই এই শাসনটি প্রযোজ্য এই শাসনটি কিন্তু সালাতের ব্যাপারে হোসেন বলেছেন স্পেসিফিক্যালি সালাতের বিষয় সালাত আপনারা জানেন যে আকিদা ইমান এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি তা হচ্ছে সালাত এবং সালাতই হচ্ছে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যার ব্যাপারে কেয়ামতি দেওয়া আল্লাহ সুবাহানুয়া তালা সর্বপ্রথম ব্যক্তিকে প্রশ্ন করবেন এবং যার সালাদ ঠিক হয়ে গিয়েছে তার অন্য আমলগুলো হতে পারে যে আল্লাহ সুবাহানুয়াতালা দরবারে ঠিক হয়ে যায় এবং যেই ব্যক্তি সালাদ ঠিক করে হতে পারে যে আল্লাহ সুবাহানুয়াতালা অন্য অপরাধগুলো আল্লাহ সুবহানতা তার মাফ করে দেবেন এই জন্য সালাদকে ঠিক করা কিন্তু খুবই জরুরি এই সালাতের ব্যাপারে রাসুল্লাহ সাল আলি ইসলাম বললেন যে তাদেরকে সালাতের ব্যাপারে নির্দেশ দাও সাত বছরে দশম বছর থেকে তাদেরকে সালাত সালাতের ব্যাপারে তোমরা শারীরিকভাবে তাদেরকে শাস্তি প্রদান প্রদান করা প্রয়োজনে এবং সেই শাস্তির মানদণ্ড কতটুকু তা আমরা বলেছি যে পরবর্তী পর্বে আমরা আলোচনা করবো তাহলে যদি সালাতের ব্যাপারে দশ বছরের আগে তাকে শাস্তি না দেয়া যায় তাহলে আপনি অন্য কোনো বিষয়ে যেমন ধরেন পড়াশোনা পারছে না কথা শুনছে না অথবা অন্যান্য কাজগুলো করছে কিছু ধরেন দুষ্টুমি করছে খেলাধুলা করছে ছোট ভাই বোনদের সাথে মারামারি করছে এগুলো কারণে আপনি তাকে শাস্তি দেবেন কিভাবে কিভাবে সম্ভব সালাতের ব্যাপারে যদি দশ বছরের আগে না করা যায় তাহলে অন্য কিছুর জন্য তো দশের আগে আপনি করতেই পারেন না সেই কাজ কারণ তার আগে আপনাকে যা করতে হবে আমরা বিস্তারিত অনেক লম্বা আলোচনা আগের পর্বগুলো ধরে করে এসেছি যে তার আগে তাহলে কি করতে হবে শিশুদেরকে প্রশিক্ষণের ক্ষেত্রে সে বিষয়ে আমরা আলোচনা করেছি সেই আলোচনা আমরা যাচ্ছি না তাহলে এখানে মৌলিক যে বিষয়টি তা হচ্ছে তাকে দশ বছর এর আগে তাকে আপনি কোনোভাবে এই শাসন করতে পারবেন না এবং এটি দশ বছর পরে যদি আপনি করেনও তাহলে তা করতে হবে খুব ধীর ধৈর্য এবং প্রাজ্ঞতা বিচক্ষণতা বুদ্ধিমত্তা ইত্যাদির সাথে দূরদর্শিতা ইত্যাদির সাথে এবং আমরা এখানে দেখি রাসুল্লাহ সাল্লাম আমাদেরকে তাই বলেছেন সাহাবাহ কামরাদি আল্লাহ তালাহম পরবর্তী সালফে সালেহীন তারাও কিন্তু এক্স্যাক্টলি একইভাবে কাজ করেছেন ইসমাইল ইবনে সাঈদ রহমুল্লাহ তিনি বলছেন আমি আহমদ ইবনে হাম্মদ রহমুল্লাহকে প্রশ্ন করেছিলাম আম্মা ইয়াজুজ হুফিহি সবি আলা আলা সলাতি যে আমি একজন শিশুকে সালাতের ব্যাপারে কখন তাকে শারীরিকভাবে তাকে শাসন করতে পারবো তখন তিনি বলেন ইদা বালাগা আশরান যখন সে দশ বছর বয়সে পৌঁছবে অকলা ইন্না আবা আবদাল্লাহ কল এবং তিনি আরো বলছেন ইসমাইল ইবনে সাইদ তিনি বলছেন যে আবু আবদুল্লাহ অর্থাৎ আহমদ ইবনে হাম্বল তিনি আরো বলেছেন আল ইয়াতিম তুমি যদি এই এই এই শিশুকে যদি তুমি তাকে যদি শাস্তি দিতেই চাও তাহলে শাস্তির মূল লক্ষ্য হবে তাকে আদব শিষ্টাচার শিক্ষা দেয়া তাকে শাস্তি কিন্তু শাস্তির উদ্দেশ্যে নয় তাকে আদব শিষ্টাচার শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে এবং এই যে শাস্তি এই শাস্তি হচ্ছে খুবই হালকা পাতলা খুবই সামান্য ধরনের শাস্তি তাকে প্রদান প্রদান করতে হবে খুবই ভয়ঙ্কর টাইপের কোনো শাস্তি নয় যেটা আমরা পরবর্তীতে নিশ্চয়ই আলোচনা করব তার ধরন নিয়ে আল আসসালাম রাহিমুল্লাহ তিনি বলছেন সুইলা আবু আবদুল্লাহ আবু আবদুল্লাহ অর্থাৎ আহমেদ হাম্বলকে প্রশ্ন করা হয়েছিল আন্দর বিল মোয়াল্লিমি আসবিয়ানা যে যে মোয়াল্লাম একজন শিক্ষক শিশুদেরকে কতটুকু শাসন করতে পারবেন কখন শাসন করবেন কিভাবে করবেন এগুলো নিয়ে তাকে প্রশ্ন করা হলো তখন তিনি বললেন আয়লা কাদারে দুনুবিহীম তাদের অপরাধ এর মাত্রা অনুসারে কতটুকু অপরাধ করছে একটা শিশু হতে পারে যে ধরুন একবার মিথ্যা কথা বলেছে এবং এটি ভয়ঙ্কর ধরনের খারাপ অপরাধ কিন্তু শিশুর জন্যে নয় কারণ এই শিশু তো এখনো শিশু সে হয়তোবা বুঝতে পারে না যে এটা কতটুকু ভয়ঙ্কর অপরাধ একটু দুষ্টুমি করেছে কোন একটা প্লেট হয়তো বা গ্লাস ভেঙে ফেলেছে বা আজকে পড়া পারেনি বা ক্লাসে সে ফার্স্ট হয়নি অথবা ছোট ভাইদের সামনে বোনদের সাথে মারামারি করেছে আপনি কোনো কাজ করতে বলেছেন সে কাজটি সম্পাদন করেনি এমন কিছুই তো করেছে এর জন্য কতটুকু ভয়ঙ্কর শাস্তি আপনি তাকে প্রদর্শন আপনি তাকে প্রদান করতে পারবেন আহমেদ হাম্বুল বলেছেন আলা কাদের জনবিহীন ওয়ুতা ওয়াক্কা বিজুহদিহি অদর্ব এবং ব্যক্তি যতদূর সম্ভব তাকে প্রহার করা থেকে বিরত থাকবেন যতদূর সম্ভব তাকে প্রহার করা থাকে আর যদি এরকম ছোট হয় যে সে কিছুই বুঝে না তাহলে তো সে তাকে প্রহার করবেই না তাকে সে আঘাত করবেই না প্রহার করবেই না যদি তার বয়স কম হয় যে সে কিছু বুঝছে না তাহলে আমরা এখানে প্রথমত যে বিষয়টি আমরা বুঝতে পারলাম যে বয়সের বিষয়টি প্রথম মূলনীতি প্রথম মূলনীতি তাকে শারীরিকভাবে প্রহার করার প্রথম মূলনীতি হচ্ছে তার বছর তার বয়স দেখতে হবে এবং এই ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে শাসন এর ক্ষেত্রে শাসনটি এমন আমাদের খাবারের মধ্যে যেমন আমরা লবণ দিই লবণ আপনার যথেষ্ট পরিমাণ এবং মাত্রা মাত্রা অনুসারে প্রদান করতে যদি আপনি মাত্রাতিরিক্ত প্রদান করেন তাহলে খাদ্যটা কি হয় খাদ্যটা আর খাবারের উপযুক্ত থাকে না এটি আর গ্রহণ করতে আপনি পারেন না অতএব আমাদেরকে এই বিষয়টি খুবই জরুরি আমরা ইমাম আদারিকুদ্দিন রহমুল্লাহ তিনি আনাসাদি আল্লাহ তাহ থেকে আরেকটি ঘটনা বর্ণনা করেছেন আরেকটি হাদিস বর্ণনা করেছেন এই হাদিস থেকে দেখি রসুলাম বলেছেন মুরুহম বিসলাতিল ইসাবে সিনিন সাত বছর বয়সে তাদেরকে সালাতে ব্যাপারে নির্দেশ দাও ওদুরিবুহম আলাই হলি আশারতা লিসালাস আশারতা আর তাদের বয়স যখন তেরো হয় তখন তাদেরকে তোমরা ফিজিক্যালি শারীরিকভাবে প্রহার করো সালাতের ব্যাপারে তার মানে তেরো বছরের আগে নয় হাদিস অনুসারে আমরা দশ ধরি বা তেরো ধরি অর্থাৎ এখানে যদি আপনি শারীরিক তাকে শাস্তির প্রধান প্রদানের কথা বলেন তাহলে দশ অথবা ১৩ এর আগে আপনি তাকে শাস্তি প্রদান করতে পারছেন না এই যদি পরিস্থিতি সালাতের ব্যাপারে হয় তাহলে অন্য ক্ষেত্রে কি হবে সে বিষয়ে আমরা আগেই বলেছিলাম তো সমানিত দর্শক আমরা এই যে প্রথম মূলনীতি বলার পর দ্বিতীয় যে মূলনীতিটি বলতে চাই তা হচ্ছে আপনি যদি তাকে শারীরিকভাবে প্রহার করতে হয় তাহলে কতটুকু প্রহার করবেন কয়টা এবার আমরা সংখ্যায় আসি যে কতটুকু সংখ্যা ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার এখানে সংখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ সকল জায়গায় সংখ্যা গুরুত্বপূর্ণ নয় তবে এখানে সংখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ রাসুল্লাহ সাল্লাম এখানে সংখ্যার কথা তিনি বলেছেন যেমন তিনি বয়সের সংখ্যার কথা বলেছেন এখানে তিনি সংখ্যার কথা বলেছেন এবং সংখ্যা আমাদেরকে দেখতে হবে যে কয়বার কতটি প্রহার আপনি তাকে করতে পারবেন সর্বোচ্চ প্রহার যদি আপনি তাকে এই বিয়ে দেওয়ার ক্ষেত্রে করতে হয় তাহলে আপনি তাকে সর্বোচ্চ দশটির উপর প্রহার করতে পারবেন মূলত আপনি তাকে তিনবার প্রহার করতে পারবেন মূলত আপনি তাকে তিনবার প্রহার করতে পারবেন এবং এই তিনবার প্রহারের বিভিন্ন প্রহারের ধরন নিয়ে আমরা নিশ্চয়ই অনেক লম্বা আলোচনা করব প্রহারের ধরন প্রহারের স্থান প্রহারের সময় ইত্যাদি নিয়ে নিশ্চয় আমরা নেক্সট পর্বে আলোচনা করবো তার আগে আমরা এতটুকু শুধুমাত্র আপনাদেরকে বলি যে দশ সর্বোচ্চ সর্বোচ্চ দশ একেবারে চূড়ান্ত অপরাধের ক্ষেত্রে তার আগে তিনের বেশি নয় রাসুল্লাহ সাল আলী হাসলাম বলতেন আবু আল্লাহ তালা বর্ণনা করছেন ইমাম বহর রহমুল্লাহ তিনি হাদিসটি বর্ণনা করেছেন যে লাউজু ফাউকা আশারা জালদাত ইল্লাফি হাদ হাদ্দিন হুদুদ যে আল্লাহর হদ মানে যেগুলো আমরা জানি যে কোরআন যে হুদুদের কথা আলোচনা করা হয়েছে এই হুদুদের ক্ষেত্রে যেমন চুরি করা জেনা করা মদ খাওয়া কাউকে হত্যা করা ইত্যাদি ক্ষেত্রে যে হদ এই হদের ক্ষেত্রে ছাড়া অন্য কোনো ক্ষেত্রে মানুষকে যদি শাস্তি দিতে হয় তাহলে দশটির বেশি তাকে ব্যথাঘাত করা যাবে না দশ বারের বেশি তাকে প্রহার করা যাবে না দশটির বেশি প্রহার দশটি সংখ্যা কিন্তু এখানে very important ten is a specific number দশ মানে দশ দশ মানে এগারো নয় অতএব এটি খুবই গুরুত্বপূর্ণ ইমাম মোসান্না মোসান্নফ আব্দুর রাজ্জাকে তিনি বর্ণনা করেছেন লাউকুবাত ফাউকা আশারাতে আসওয়াত ইল্লাফি হাদ্দিন হদুদুল্লাহ আল্লাহর হাদের ক্ষেত্রে ছাড়া অন্য কোনো ক্ষেত্রে দশের বেশি আঘাত বা প্রহার করা কোনো ব্যক্তিকে যাবে না এই দশ অথবা আমরা বললাম যে মূলত তিন কিন্তু এটি যদি খুবই আরও বড় লেভেলে যদি অপরাধ হয় তাহলে সেটি দশ তার অতিরিক্ত কখনোই নয় এই যে তিন এবং দশ এই সংখ্যা কেন সে বিষয়ে ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্বে আলোচনা করব এবং আরও আলোচনা করব যে তাহলে প্রহার যদি করতে হয় তাহলে আমরা কখন করব কিভাবে করব এবং কোন স্থানে তাদের শরীরের করব সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ সেই পর্বটি খুবই ইন্টারেস্টিং হবে আশা করছি সেই পর্বে আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশায় হায়দা মাহিন্দি ওয়াল আইল মাহিন্দ আল্লাহ ওয়াখির আলহামদুলিল্লাহ لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته